দিকে দিকে শোনা যায় আজ মজলুমের আর্তনাদ অসহায় নির্যাতিতা মা বোনের বুক ফাটা আর্তচিৎকার আজ কম্পিত মুসলিম বিশ্ব যেন গোটা বিশ্ব আজ পরিণত হয়েছে এক পৈশাচিক বদ্ধভূমিতে কিন্তু কে এগিয়ে আসবে আবার বদরের সে হাতিয়ার নিয়ে যারা বুকের তাজা খুন বিলিয়ে আজাদ করেছিল গোটা মজলুম বিশ্বকে আজ আমাদেরকে সেই অঙ্গীকার নিয়ে হাতিয়ার ধরতে হবে বিজয়ের চেতনায় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন ভয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন ভয় বাতিল তো চিরদিন হারবে হারবে বাতিল তো চিরদিন হারবে হারবে আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছো ভয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছো ভয় বাতিল তো চিরদিন হারবেই হারবে বাতিল তো চিরদিন হারবেই হারবে আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছো ভয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছো ভয় মৃত্যু আমাদের হবে তো একদিন তবে কেন মৃত্যুর ভয় ভয় জিহাদের ময়দানে মরলে শহীদ তুমি বাঁচলে গাজি সে তো জয় জয় মৃত্যু আমাদের হবেই তো একদিন তবে কেন মৃত্যুর ভয় ভয় জিয়াদের ময়দানে বরলে শহীদ তুমি বাঁচবে গাজী সে তো জয় জয় মৃত্যু আমাদের হবেই তো একদিন তবে কেন মৃত্যুর ভয় ভয় জিয়াদের ময়দানে মরলে শহীদ তুমি বাঁচলে গাজী সে তো জয় মৃত্যুর পরোয়া করিও না ভাই জীবন্ত চিরন্ত নয় জীবন তো চিরন্ত নয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বাতিল তো চিরদিন হারবে হারবে বাতিল তো চিরদিন হারবে হারবে আসবে রে মোদের জয় আসবে রে মুদের জয় আসবে রে মোদের জয় আসবে রে গোদের জয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বিজয় একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় হকের পাশে লড়ে শহীদ হলো যারা তাদের তুলনা নাই নাই মরে অমর হয়ে আছেন তাহারা চলো না তাদের পথে যাই যাই হকের পথে লড়ে শহীদ হলো যারা তাদের তুলনা নাই নাই মরে অমর হয়ে আছেন তারা চলা তাদের পথে যাই যায় হকের পথে লড়ে শহীদ হলো যারা তাদের তুলনা নাই নাই মরে অমর হয়ে আছেন তাহারা চলা তাদের পথে যায় শহীদ মৃত্যু পেতে যারা চায় এখন তো এসেছে সময় এখন তো এসেছে সময় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বাতিল তো চিরদিন হারবেই হারবে বাতিল তো চিরদিন হারবেই হারবে আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জন বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় আরে নাই তরুণ কিশোর সব জিহাদের দামামা বাজাই সত্য প্রতিষ্ঠায় জীবন দিয়ে আজ শহীদ মৃত্যু যে চাই চাই বাজাই তরুণ কিশোর সব জিয়াদের দামামা বাজায় সত্য প্রতিষ্ঠায় জীবন দিয়ে আজ শৈলী মৃত্যু যে চাই যায় আরে নবীনায় তরুণ কিশোর সব জিয়াদের দামামা বাজায় সত্য প্রতিষ্ঠায় জীবন দিয়ে আজ শৈলী মৃত্যু যে চাই জীবনের বিনিময় পেতে শাহাদাত নেই কোনো ভয় সংশয় নেই কোনো ভয় সংশয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছো ভয় বিজয় তো একদিন আসবে আমাদের তবে কেন করছো ভয় বাতিল তো চিরদিন হারবে হারবে বাতিল তো চিরদিন হারবে হারবে আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় আসবে রে মোদের জয় একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বিজয় একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয় বিজয় একদিন আসবে আমাদের তবে কেন করছ ভয়